আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে ভিজে ঝড় হওয়া বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে ভিজে ঝরো হওয়া বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আকাশে বাতাসে আনন্দ ধারা বয় ভুবনে ভুবনে সুরভীর সুর সঞ্চয় আকাশে বাতাসে আনন্দ ধারা বয় ভুবনে ভুবনে সুরভীর সুর সঞ্চ আকাশে বাতাসে আনন্দ ধারা বয় ভুবনে ভুবনে সুরভীর সুর সঞ্চ প্রতিটি প্রহর প্রতি অন্তর প্রতিটি প্রহর প্রতি অন্তর অনুরাগে ভরে যায় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় আয় আয় রে রঙিন দিন সাজায় নয়ন বাজায় মনের বিন আয় আয় আয় রে রঙিন দিন সাজায় নয়ন বাজায় মনের বিন পরাণ পেল গো পুলকিত পরিণাম সকলি দেখার সম্মতি অবিরাম পরাণ পেল গো পুলকিত পরিণাম সকলি দেখার সম্মতি অবিরাম পরাণ পেল গো পুলকিত পরিণাম সকলি দেখার সম্মতি অবিরাম গানে কিশোরে কাছে কি দূরে গানে কিশোরে কাছে কি দূরে পথে যেতে অজানা আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে ফুলেরা ফুটবে পাখিরা ছুটবে ভিজে ঝরো হাওয়া আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন আয় বৈশাখ আয় রে আয় নতুনের দিন